পিস টিভি বাংলা মানবতার সমাধান আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم اذكروا الله ذكرا كثيرا وسبحه بكرة وأصيلا সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাই ওসাল্লাম আমরা ফাজাইল আমল সম্পর্কে আলোচনা করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আল্লাহকে ডাকা স্মরণ করা আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম হচ্ছে আল্লাহকে ডাকা জিকির আজকার করা তাসবি তাহালিল করা এর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এর মাধ্যমে জান্নাত লাভ করা যায় এ মর্মে আল্লাহ তালা আমাদের নবীকে আদেশ করেন উদকরুল্লাহা জিকরান কাসিরা আপনি আল্লাহ তালাকে বেশি বেশি ডাকুন অসাব্যহ বকরাতাশিলা আপনি সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবি তাহালিল করুন আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন আল্লাহ তালা অন্যত্রে বলেন ওয়াজকুরুল্লাহ কাসিরা তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো তাহলে তোমরা সফলতা অর্জন করবে অত্র আয়াতে আল্লাহ তালা বেশি বেশি ডাকলে তার পরিণতিতে সফলতার কথা বলেছেন আমরা আল্লাহকে ডেকে ঝিকি রাজকার করে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন কালে মাতানে দুইটি শব্দ খাফিফা তানে আলাল্লেসানে যা মুখে খুব হালকা তাকিলা তানে ফিল্মিজানে দাঁড়ি পাল্লায় তার ওজন খুব বেশি হাবিবাতানে তানে ইলার রহমানে যা আল্লাহর নিকটে অতীব প্রিয় সুবাহান আল্লাহ ওয়াবে হামদিহি সুবাহান আল্লাহ আজিম আমরা যদি এই তাসবি দুইটি নিয়মিত পাঠ করি তাহলে আমরা বিচারের মাঠে নেকির পাল্লাকে ভারী করতে পারব এই বাক্য দুটির বিনিময়ে বিচারের কাঠগড়াতে নেকির পাল্লা ভারী হবে বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আমি বলতে চাই আমার নিকটে অতীব প্রিয় যেই জগতের ওপরে সূর্য উঠে তার চেয়ে সুবহান আল্লাহে আলহামদুলিল্লাহে আলা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই কালেমাগুলি বলা আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর চেয়ে আমার নিকটে এই বাক্যগুলি তাসবি হিসাবে জিকির হিসাবে বলা আমার নিকটে অতীব প্রিয় সুবহান আল্লাহে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করি আলহামদুলিল্লাহে আল্লাহ তালার প্রশংসা করি লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি সবচেয়ে বড় আবু হরাই আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কুলো মে আমাররা সুবাহান আল্লাহ অবেহামদিহি যে ব্যক্তি এক শতবার সুবাহান আল্লাহ অবহামদিহি বলতে পারবে অর্থ আমি আল্লাহর প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর নবী বলেন হত্যাত খাতায়াহু ওয়াইন কানাত মেসলা জাবাদিল বাহার সাগরের ফেনা সমপরিমাণ তার পা হলেও এই একশোবার বার সুবহান আল্লাহ অবেহামদেহি বলার বিনিময়ে তার পাপকে ক্ষমা করা হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই তাসবি দ্বারা বুঝতে পারছি যে আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারব এবং আমাদের পাপ বেশি হতে হতে যদি সাগরের ফেনা সম পরিমাণ হয় অর্থাৎ প্রচুর পরিমাণে যদি পাপ হয় আর এই তাসবি যদি আমরা বলতে পারি তাহলে আমাদের সব পাপ ক্ষমা হবে আনাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন তোমাদের কোনো ব্যক্তি এক হাজার নেকি করতে প্রতিদিন অক্ষম কি তোমাদের কোনো ব্যক্তি প্রতিদিন কি এক হাজার নেকি করতে পারবে না সাহাবিগণ বললেন আল্লাহর নবী এক হাজার নেকি কি করে করা যেতে পারে কি পদ্ধতি রয়েছে কিভাবে আমরা প্রতিদিন এক হাজার নেকি করতে পারি আল্লাহর নবী বললেন মাইসবেহ মেয়া তসবিহা যে ব্যক্তি এক শতবার সুবহান আল্লাহ বলবে আল্লাহ তালা তাকে প্রতিদিন এক হাজার করে নেকি দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সুবহান আল্লাহ অবেহামদেহি এই বাক্যের বিনিময়ে বা শুধুমাত্র সুবহান আল্লাহ যদি একশো বার বলি প্রতিদিনে তাহলে এক হাজার নেকি অর্জন হবে আমরা এ বিষয়ে খুব সচ্চার হব যাতে করে আমরা তাসবি তাহালিলের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আবু হরাই আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন এদ করুন আল্লাহ যখন কোনো সম্প্রদায় কোনো স্থানে বসে আল্লাহকে ডাকে তাসবি তাহলিল করে জিকির আজকার করে তখন তাদের উপরে তিনটি জিনিস ঘটে হাফাথমুল মালায়েকা ফেরেস্তারা সেই জায়গাটিকে ঘেরে নেয় অগাসিয়া থমুর রাহমা রহমত তাদেরকে ঢেকে নেয় অনাজালাত আলাইহমুসাকিনা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় যখন আমরা কোনো জায়গায় বসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর বলি তখন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় সেই স্থানকে ফেরস্তা ঘেরে নেন সেই জায়গাটিকে দয়া দিয়ে রহমত দিয়ে ঘেরে দেওয়া হয় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বুঝতে পারছি যে কোনো জায়গায় যদি বসে আমরা তাসবি তাহলিল করি তাহলে সেখানে আল্লাহর দয়া কেমন হয় এবং কিভাবে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা শান্তি অবতীর্ণ হয়ে থাকে আবু হরাই আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লাহু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার কোনো শরিক নেই লাহুল মুলক ওলাহুল আহমদ রাজত্ব তার প্রশংসা তার ওহ আলা কুল্লি শাইন কাদির তিনি সর্বশক্তিমান যখন মানুষ এই তাসবি এই দোয়া এই জিকির করে তখন তার নেকির কথা আল্লাহর নবী এইভাবে উল্লেখ করেন জন গোলামকে আজাদ করলে মুক্ত করলে যে নেকি হবে এই কালেমাটি পড়লে সেই নেকি হবে বলে আল্লাহ রসুল উল্লেখ করেন তিনি বলেন এ ছাড়াও তাকে আরও অতিরিক্ত একশো নেকি প্রদান করা হবে তার একশোটি পাপ মোচন করা হবে এবং সেই দিন শয়তান থেকে সে রক্ষা পেয়ে যাবে সেই দিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সেই দিন শয়তান তাকে কোনো বিপদে ফেলতে পারবে না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই কালেমার বিনিময়ে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি এক নম্বরে পাচ্ছি জন গোলাম মুক্ত করলে যে নেকি পাওয়া যায় তাই হবে দুই নম্বরে দেখছি আরও একশতটি অতিরিক্ত নেকি প্রদান করা হবে আরও একশতটি পাপ মিটিয়ে দেওয়া হবে রাসুল সাল্লাম বলেন এই দিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সে শয়তান থেকে সম্পূর্ণরূপে নিরাপত্তা লাভ করবে আমরা এই তাসবি পড়ার জন্য প্রাণপণে চেষ্টা করি আবু হরাই রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সৈয়দুল ইস্তেকফার ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে বড় তাসবি ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে বড় মাধ্যম যার মাধ্যমে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া যায় যাকে বলা হয়েছে সৈয়দুল ইস্তেকফার আল্লাহর নবী বলেন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই খালাক্তানি তিনি আমাকে সৃষ্টি করেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি বলে সকালে সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই খালাক্তানি তিনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আব্দকা আমি তার দাস ওয়ানা আলা আহাদেকা তার সাথে তা আমার একটা ওয়াদা অঙ্গীকার রয়েছে ওয়াদেকা মাস্তাত সম্ভবপর এই ওয়াদাকে আমরা বাস্তবায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করব অউজবে কামিং সারেমা সানাত প্রতিপালক আমরা যে অন্যায় কাজ করেছি অশ্লীল কাজ করেছি এর জন্য তোমার নিকটে আশ্রয় চাই তোমার নিকটে আমরা ক্ষমা ভিক্ষে চাই অবু আলাকাবে নিয়ামাতিকা আলাইয়া প্রতিপালক তুমি যে অনুগ্রহ আমাদের উপরে করেছ সেই অনুগ্রহকে আমরা স্বীকার করি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা রাখি আপনারা অপেক্ষা করবেন কিছুক্ষণ পরেই আপনাদের সামনে এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর একত্রের প্রতি ভরসা একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক জানতে হবে শেরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শির্ক মহাপা কোনো সন্দেহ নেই এবং সেটা ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট এবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন Hasan Jamil Shahidullah Khan Madani doctor Hafez A B M হাজবুল্লাহ আক্রমুজামান বিন আবদুসালাম মুজফার বিন মহসিন মোহাম্মদুল হাসান আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে আল্লাহ একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত দর্শক মন্ডলী আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষায় বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আমরা বলি আল্লাহ তুমি এই সব মানুষকে যা যায় খায়ের দান করো তুমি তাদেরকে উপযুক্ত প্রতিদান প্রদান করো আমরা বলছিলাম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি বলে সকালে সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই খালাক্তানি তিনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আব্দকা আমি তার দাস ওয়ানা আলা আহাদেকা তার সাথে তা আমার একটা ওয়াদা অঙ্গীকার রয়েছে ওয়াদেকা মাস্তাতা আত সম্ভবপর এই ওয়াদাকে আমরা বাস্তবায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করব অউজবে কামিং সারেমা সানাত প্রতিপালক আমরা যে অন্যায় কাজ করেছি অশ্লীল কাজ করেছি এর জন্য তোমার নিকটে আশ্রয় চাই তোমার নিকটে আমরা ক্ষমা ভিক্ষে চাই অবু আলাকাবে নিয়ামাতিকা আলাইয়ে প্রতিপালক তুমি যে অনুগ্রহ আমাদের উপরে করেছ সেই অনুগ্রহকে আমরা স্বীকার করি আমরা বলছি যে তোমার অনুগ্রহ অনেক তোমার দয়া অনেক তোমার রহমত অনেক তুমি আমাদেরকে ভক্ষণ করার জন্য ভোগ বিলাসের জন্য পৃথিবীতে অনেক কিছু দিয়েছ আমরা সেটা স্বীকার করছি প্রতিপালক আমরা যে অন্যায় করেছি অবু বেজাম্বি আমরা যে পাপ করেছি সেই পাপকেও স্বীকার করছি প্রতিপালক যে আমাদের পাপ হয়েছে ফাঁক ফেরিলি তুমি আমাকে মাফ করো লায়ক ফেরুজুনু বা ইল্লা আন্তা তুমি ছাড়া এই পাপ কেউ ক্ষমা করতে পারে না একমাত্র তুমি এই পাপকে ক্ষমা করতে পারো আমরা যদি এই দোয়াটি সকাল সন্ধ্যা বলতে পারি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সকালে বলে তাহলে বিকাল পর্যন্ত সময়ের মধ্যে মারা গেলে সে জান্নাত লাভ করবে যদি বিকালে বলে তাহলে সকাল পর্যন্ত সময়ের মধ্যে মারা গেলে সে ব্যক্তি জান্নাত লাভ করবে হাদিস বোখারি শরীফের সন্দেহের কোনো অবকাশ নেই কাজেই আমাদের জন্য জরুরি কর্তব্য হবে সকাল সন্ধ্যায় তাসবি পাঠ করা আসলে আমাদের পাপ স্বীকার করেই ক্ষমা চাওয়া উচিত এই জন্যই আবু হরাইরাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন রাজুলুন আদনাবা জাম্বান কোনো মানুষ যদি কোনো পাপ করে অতপর বলে রব্বি আজনাব্দ জাম্ব আজনাব্দ প্রতিপালক আমি পাপ করেছি ফাঁক ফেরেলি তুমি আমাকে মাফ করো ফায়াকুল রব্বাহু তালা তখন তার প্রতিপালক বলেন আলেমা আব্দি আমার দাস কি জানে আমার বান্দা কি জানে যে তার জন্য একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আমার বান্দা যদি এটা জেনে শুনে এই কথা বলে থাকে গাফার তোলে আব্দি আমি আমার এই দাস বান্দাকে ক্ষমা করে দিলাম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন এই কথা বলার পরে দিন যায় রাত্রি যায় হঠাৎ আবার কোনো পাপ করে বসলো আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি যদি আবার বলে আদনাব্দ প্রতিপালক আমি পাপ করেছি ফাঁক ফিরহুলি সেই পাপ তুমি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ তালা বলেন আলেমা আব্দি আন্নাল্লাহ রাব্বান আমার দাস কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি তাকে ক্ষমা করতে পারেন যদি জেনে শুনে আমার দাস এই কথা বলে গাফার তোলে আব্দি আমি তাকে ক্ষমা করে দিলাম দিন যায় রাত্রি যায় এই মানুষ যদি আমার কোনো সময় পাপ করে বসে পাপ করার পরে বলে প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো তুমি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ তালা বলেন আলেম আব্দি আমার দাস কি জানে আর না হলো আর আব্বন তার জন্য একজন প্রতিপালক রয়েছে আন্নাল্লাহ রব্বান তার জন্য এক প্রতিপালক রয়েছেন এই কথা কি জেনে শুনে আল্লাহর নিকটে ক্ষমা চাচ্ছে আমার নিকটে ক্ষমা চাচ্ছে সত্যি যদি কোনো মানুষ আমাকে জেনে বুঝে আমার নিকটে ক্ষমা চায় আমি আমার দাসকে ক্ষমা করব ক্ষমা করলাম যতদিন পর্যন্ত এভাবে জেনে শুনে আমার নিকটে ক্ষমা ভিক্ষে চাইবে আমি তাকে ক্ষমা করব সাহবান রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি বলেছেন সাহবানের জিজ্ঞাসার উত্তরে সাহবান রাজাল্লাহ বলছেন ইন আলিম তো আমরা যদি জানতাম কোন কাজটি সঞ্চিত সম্পদ ফাত্তা খেজাহ আমরা সেটা গ্রহণ করতাম কোন কাজ করলে পরকালে ফল ভোগ করা যাবে এটা যদি আমরা বুঝতে পারতাম জানতে পারতাম তাহলে আমরা সেই কাজটা করতাম রাসুল সাল্লি সাল্লাম বললেন আফজালহু মানুষের কর্মের সবচেয়ে উত্তম কর্ম মানুষের জীবনে সঞ্চিত সম্পদ যেই সম্পদের জাকাত লাগে না তার একটি সঞ্চিত সম্পদ হচ্ছে লেসানুন রাকের ওই জিবা যে জিবা আল্লাহকে ডাকে যে জিবা আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষে চায় যে জিবা তাসবি তাহালিল করে সেই জিবা হচ্ছে সঞ্চিত সম্পদ রাসুল সাল্লাম বলেন অকালবন শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ যে অন্তর আল্লাহর সুক্রিয়া আদায় করে অল্প কিছুতেই তুষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ বলতে পারে এই জন্য তো আল্লাহর নবী চারটি জিনিস থেকে পরিত্রাণ চাইতেন তার একটি হচ্ছে অন্তর তিনি বলতেন অনৌজবেকা প্রতিপালক আমি ওই অন্তর থেকে তোমার নিকটে পরিত্রাণ চাচ্ছি যে অন্তর তৃপ্তি লাভ করে না দুনিয়া ভোগ করে যেটুকু পেয়েছে সেটুকু পেয়ে ও তৃপ্তি লাভ করে না এমন অন্তর তুমি আমাকে দিও না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তুই নহু আলা দিনেহি ওই নারীও সঞ্চিত সম্পদ যে নারী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সলাতের ব্যাপারে জাকাতের ব্যাপারে চালচলনের ব্যাপারে রাত্রি জাগার ব্যাপারে উপার্জনের ব্যাপারে এসব ব্যাপারে যে স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করতে পারে সেই স্ত্রী হচ্ছে সঞ্চিত সম্পদ অত্র হাদিসে আমরা বুঝতে পারছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে জিহবা আল্লাহকে ডাকতে পারে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষে চাই যেই জিহবা বলতে পারে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ এরকম বিবরণ যে জিহবা দিতে পারে সেই জিহবা হচ্ছে সঞ্চিত সম্পদ বারাইবনে ইবনে রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি বলেছেন যে ব্যক্তি বিছানে আশ্রয় নিবে অজু অবস্থায় এবং ডান কাতে শুয়ে যাবে শুয়ে গিয়ে বলবে আল্লাহুম্মা আসলাম তো নাফসি এলাইকা হে প্রতিপালক আমি আমার আত্মাকে তোমার নিকটে সমর্পণ করলাম অজ্জাহত অজি এলাইকা আমার মুখমণ্ডলকে তোমার দিকে সমর্পণ করলাম অফাউজ তো আমরি এলাইকা আমার সব কাজকে তোমার কাছে সমর্পণ করলাম অলজাত জাহারি এলাইকা আমার পিঠকেও তোমার দিকেই সমর্পণ করলাম রাগবাত রাহাবাতান এলেইকা আগ্রহ অনাগ্রহ অবস্থায় ভয়ে ও আগ্রহে উভয় অবস্থায় সব কিছুকে তোমার নিকটেই সমর্পণ করলাম লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লাইকা প্রতিপালক বাঁচারও কোনো পথ নেই আশ্রয় নেওয়ারও কোনো জায়গা নেই তোমার নিকটে ছাড়া একমাত্র তোমার নিকটেই আমরা আশ্রয় নিতে পারি একমাত্র আমরা তোমার নিকটেই বাঁচার পথ পাই প্রতিপালক তুমি আমাদেরকে গ্রহণ করো আমান্ত আংজালতা তুমি যে কেতাব অবতীর্ণ করেছ সেই কেতাবকে মেনে নিলাম বিশ্বাস করলাম অবে নাবিয়েকা আল্লাদি আরসালতা তুমি যে রাসুল পাঠিয়েছ সেই রাসুলকে রাসুল হিসেবে মেনে নিলাম রাজিত বিল্লাহ রব্বান অবিল ইসলামে দিনান অবে মোহাম্মদিন নবিয়ান দিনকে ইসলাম হিসেবে মেনে নিয়েছি দিনকে ইসলাম দিন হিসেবে মেনে নিয়েছি তোমাকে প্রতিপালক হিসেবে মেনে নিয়েছি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে রাসুল হিসেবে মেনে নিয়েছি আল্লাহর নবী বলছেন মানুষ যদি এই দোয়াটা পড়ে মানুষ যদি এই দোয়াটা পড়ে মারা যায় তাহলে ইসলামের ওপরে মারা যাবে একাত্মতার ওপরে মারা যাবে এই দোয়া পড়ে রাতে যদি মারা যায় সে জান্নাতে যাবে এই তাসবি পড়ে যদি রাতে মারা যায় সে জান্নাত লাভ করবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এসব তাসবি তাহালিল করে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তুমি আমাদের প্রতি দয়া করো এইভাবে তাসবি পাঠ করার তুমি তৌফিক দান করো যাতে করে তোমাকে ডেকে তোমার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি জান্নাত লাভ করতে পারি এ দাবি এই দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবানাক আসহাম আশাহাল্লাহ আস্তাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আলরায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN B five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন উপযুক্ত জ্ঞান মহান আল্লাহ তালা সারিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য যথাযথ প্রজ্ঞা সারিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মঞ্জুর ইলাহী প্রত্যেকটা ক্ষেত্রে সারিয়ার একটা রুলিংস আছে একটা বিধান আছে ন্যায়সঙ্গত বিচার ও শান্তি এবং কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত সে বিষয়টা ইনশাল্লাহ এখানে আলোচনা করব চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী সারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়